Created with free version for non-commercial use. এই হাদিস রয়েছে। আরেকটি জিকির দেখি সকাল সন্ধ্যা وعن عبد الله بن خبيب رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ বিন খুবাইব বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরা কুল আউ কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিজাতাইন তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ো আর ওয়াল মুআউযিজাতাইন আর দুই আশ্রয় দানকারী সূরা পড়ো মুআউযিজা মহাবেদন আশ্রয় দানকারী আশ্রয় দানকারী সুরা কি সুরায় ফালাক এবং সুরায় নাস কারণ এতে আশ্রয় গ্রহণ কেমন করে করতে হবে আল্লাহ সমস্ত রকমের অনিষ্ট থেকে তা আল্লাহ পাক শিখিয়েছেন সেই জন্য মাউজাতেন বলা হয় তো সুরা এখলাস পড়ো আল্লাহ আয়াত পড়ো পুরো সুরা মানে ইংরেজি শুধু প্রথম আয়াতটা পড়বেন গোটা সুরা পড়বেন আমি সুরায় ফালাক এবং নাচ পড়ো হিনা তুমসি ও হিনা তুসবে সন্ধ্যাবেলাও পড়বে আর সকাল বেলাও পড়বে সালাসাম্মাল্লা তিন তিন তিনবার করে তাকফিকা বিন কুল্লে সমস্ত রকমের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট হবে তাকফিকা বিন কুল্লে সেই সমস্ত রকমের অনিষ্ট থেকে বাঁচার জন্য কি হবে যথেষ্ট হবে তা সন্ধ্যাবেলা তিনবার পড়বেন কি সোরা এখলাস তিনবার খালাক তিনবার নাচ তিনবার পড়বেন আর ওই রকমই সকালবেলা পড়বেন তাহলে সমস্ত অনিষ্ট থেকে বাঁচতে পারবেন আল্লাহ যেন আমাদেরকে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে হাদিস আবু পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস তিরমিজে তিন হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস হাদিস সহি আলমান সহি বলেছেন Created with free version for non-commercial use.